صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها ওয়াকুল্লা মুহদাসাতিম বিদআহ ওয়াকুল্লা বিদআতিন দলালাহ ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন সুপ্রিয় দর্শক সুপ্রিয় উপস্থিতি আজকে পিস টিভি বাংলায় যারা সঙ্গ দিয়েছেন আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি কাসেম বিন আব্বাস আপনাদের সামনে ইসলামের উত্তম গুণাবলী সমূহের মাঝে একটি গুণ দয়া আর রহমাহ এ বিষয় নিয়ে কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকুন ইনশা আল্লাহ এই বিষয়টি কোরআন এবং হাদিস থেকে আমরা সংক্ষেপে উপহার দেওয়ার চেষ্টা করব মহান রাবুল আলমিন তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং পৃথিবীর এই সংকীর্ণ একটি সময় ছোট্ট একটি জীবন এই জীবনের মাঝে দৈনন্দিন আমাদের অনেকগুলো ক্ষেত্র আসে আর যেই ক্ষেত্রগুলোতে অনুগ্রহ করা বা দয়া করা এই গুণটির প্রয়োজন হয় আমরা প্রথমে বলবো আর রহমা অথবা দয়া যে গুণটি এই গুণটি আল্লাহ সুবহানাহু আলার তিনি দয়াশীল আমরা খুব ভালো করে জানি তিনি তার বান্দাকে দয়া করেন তিনি তার বান্দার প্রতি দয়াশীল তার প্রিয় বান্ধা যারা তাদের প্রতি তিনি অনুগ্রহ করেছেন এবং যারা এখনও মমিন মুসলিম যারা রবের কাছাকাছি হন মহান রবুল আলমিনের আদেশ এবং নিষেধকে মেনে চলেন তাদেরকে তিনি দয়া করে থাকেন সুপ্রিয় দর্শক তাহলে দয়া সম্পর্কে আমরা কথা বলবো দয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক যে দিকটি সকল মানুষের মাঝে হওয়া উচিত এবং সকল ক্ষেত্রে হওয়া উচিত কারণ আমরা বলেছি যে মানুষের জীবনে দৈনন্দিন জীবনে অনেকগুলো ক্ষেত্র আমাদের হয়ে ওঠে সেই ক্ষেত্রগুলোতে দয়া করা হতে পারে কখনো ফ্যামিলির সাথে ফ্যামিলির মাঝে দয়া করা কখনো হতে পারে আপনার প্রতিষ্ঠানে দয়া করা যখন ছাত্র এবং শিক্ষক সেটাও একটি ক্ষেত্র অনুরূপভাবে আপনার অফিসে আপনার নেতৃত্বে যারা আছেন তাদেরকে দয়া করা একজন অপরজনের সাথে দয়া করা অনুগ্রহ করা এটি মহানবুল আলমিনের যেহেতু বিশেষ গুণ তার বান্দার জন্য তিনি পছন্দ করেছেন আর যখনই বলবো কোনো গুণ মহান রব্বুল আলমিনের আর সাথে সাথে সেই গুণ বান্দাদের জন্য তখন আপনাকে জানতে হবে যে দয়া করার যে গুণটি এটি মহান রব্বুল আলমিনের ব্যাপক গুণ আর এই দয়া করা তার সাথে সম্পৃক্ত এবং তিনি তার বান্দার প্রতি দয়াশীল শুধু বান্দার প্রতি নয় তার সকল সৃষ্টির প্রতি দয়াশীল এমন কি যারা অবাধ্য তারাও তার বান্দা আমরা খুব ভালো করে জানি যারা এখনও ইমানের দাবি দেননি অথবা যারা দাবি দিয়েছেন কিন্তু পরিপূর্ণ কর্মে তারা অভ্যস্ত নন পরিপূর্ণ কর্ম তারা করেন না তাদের প্রতিও তিনি দয়া করেন তবে তার বিশেষ যে দয়াটি সেটি তার মেন বান্দাদের জন্য এবং পরিপূর্ণ ইমানদারদের জন্য আর বান্দার মাঝে যখন আমরা বলবো তখন বান্দার মহান রবুল আলমিনের এই গুণটির কিছু কিঞ্চিত মানুষের মাঝে তারাও মানুষকে দয়া করে এবং মানুষের ক্ষেত্রে যখন দয়ার কথা বলবো তখন তার সীমাবদ্ধতা আছে আর রবের ক্ষেত্রে যখন বানা হবে তখন তার কোনো সীমাবদ্ধতা নাই যেমনভাবে আমি আপনাকে সহযোগিতা করি আপনি আমাকে সহযোগিতা করেন সহযোগিতা করাটি একটি গুণ আর যেটি আমাদের মাঝে আছে এবং আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের ঘটনা ঘটে কিন্তু মোহানরবুল আলমিন তিনিও সহযোগিতা করেন তার বান্দাকে তবে তার গুণ তার সহযোগিতার কোনো লিমিটেড নাই তার সীমা নাই কিন্তু আমাদের আমাদের সীমা আছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি রিজিকের ব্যবস্থা করেন কাউকে আহার দান করেন খাদ্য দেন গরিবকে হতে পারে মিসকিনকে হতে পারে ইয়াতিমকে হতে পারে তখন আপনার মাঝে এ দেওয়ার গুণটি আপনার মাঝে পাওয়া গেল যে আপনিও কাউকে রিজিক দেন রবুল আলমিন তিনি হলেন রাজ্জাক তিনি তার বান্দাকে রিজি দেন তার বান্দাকে তিনি আহার দেন রিজিকের ব্যবস্থা তিনিই করেন এখন আপনার এবং আল্লাহর মাঝে যে পার্থক্য সেটি হলো এই যে আপনার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে মহান রব্বুল আলমিনের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নাই কারণ মহান রব্বুল আলমিন তার বান্দাকে তিনি রিজিকের ব্যবস্থা করেন প্রশ্ন হবে মহান রব্বুল আলমিন তার কয় হাজার বান্দাকে তিনি সহযোগিতা করেন বা রিজিকের ব্যবস্থা করেন আপনার পক্ষ থেকে উত্তর হবে যে অসংখ্য এরপর আবারও প্রশ্ন হবে মহান রব্বুল আলমিন তার কতগুলো প্রাণীকে তার সৃষ্টি যেগুলো তিনি সৃষ্টি করেছেন তাদেরকেও তিনি রিজিকের ব্যবস্থা করেছেন যেমন অন্যান্য পশু পশু পাখি ইত্যাদি কতগুলো আপনি বলবেন সেখানেও আপনি বলবেন অসংখ্য তার কোনো সীমাবদ্ধতা নাই এখন আমাদের দিক আসি আমরা কাউকে রিজিকের ব্যবস্থা করি কাউকে খাদ্য দেই এখন এই খাদ্যের ব্যাপারটি কি লিমিটেডে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কতজনকে খাদ্য দেন আপনি পাঁচজনকে আপনি দশজনকে আপনি বিশ জনকে আপনি একশো জনকে আপনি এক হাজার জনকে আপনি পাঁচ লাখকে ইত্যাদি সীমাবদ্ধতা আছে সুপ্রিয় দর্শক আশা করি মহানরবুল আলমিনের সাথে যে গুণগুলি সম্পৃক্ত সেই গুণের এবং বান্দা এবং সৃষ্টির যে একই ধরনের গুণের মাঝে যে পার্থক্য মূল পার্থক্য হলো এটি যে রব্বুল ইজাতের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নাই আর আমাদের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক এখন আমরা আলোচনা করব মহান রব্বুল আলমিন যেহেতু দয়াশীল এ দয়া সম্পর্কে কোরআন মাজিদে এবং হাদিসে যথেষ্ট দলিল আছে আমরা আলোচনার প্রথমে যে আয়টি পড়েছি সুরাতুল আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াত মহান রব্বুল আলমিন এরশাদ করেন ইন্না রহমাত করিবুম মোহসিন আল্লাহ তালার দয়া রহমত আল্লাহ আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুকম্পা ইন্না রহমত আল্লাহ করিবুন খুব নিকটবর্তী মিনাল মোহসিন যারা মোহসেন যারা ইবাদতকারী যারা সৎ যারা ভালো তাদের খুব নিকটবর্তী আমরা বলেছি আলোচনার প্রথমেই যে মোহানবুল আলমিন তার সকল সৃষ্টিকে তার সকল বান্দাকে তিনি দয়া করেন আর যে আয়াতটি আমরা পড়েছি মহানরবুল আলমিন এ আয়াতে আলোচনা করেন তিনি তার মহসিন বান্দাদের তার নেককার বান্দাদের ভালো বান্দাদের তিনি রহমত করে থাকেন দয়া করে থাকেন এবং তার দয়াটি তাদের খুব কাছাকাছি সুপ্রিয় দর্শক মহানরবুল আলমিন তাহলে তার বিশেষ বান্দাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেন আর তার অন্যান্য যে বান্দাগুলো আছে যারা তারই বান্দা যেমন আজকে যারা দিন গ্রহণ করেননি তারাও তার বান্দা মহানবুল আলমিনের সৃষ্টি এবং তাদেরকেও তিনি রিজিকের ব্যবস্থা করেন তাদেরকেও তিনি চলার শক্তি দিয়েছেন তাদেরকেও তিনি বলার শক্তি দিয়েছেন তাদেরকেও দেখার শক্তি দিয়েছেন সুপ্রিয় দর্শক আমরা রহমত অথবা আল্লাহর দয়ানের কথা বলছিলাম আমরা বিরতির উপরে আবারও ইনশাল্লাহ ফিরে আসবো আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিক আল সকল মালিক যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় পুরস্কার যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো উদারতা এবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মোহাম্মদ সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল অহুম হুতাদুনা তারাই হলো হেদায়ত প্রাপ্ত মুজাফার বিন মোহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয় হলো শরীয় মুমিনদের জন্য যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন শরিয়াতের মর্যাদা প্রতি শনিবার রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় পথ প্রদর্শক আল কোরআনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি আল্লামাহুল বায়ান অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন করিম تلك آيات الكتاب وقرآن مبين এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ওসিয়াত ألف باء تاء ثاء جيم حاء خاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত শুভ দর্শক আমরা বিরতিতে ছিলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম মহান রব্বুল আলমিন তিনি তার বান্দার প্রতি তার নিকার বান্দার প্রতি তিনি বিশেষ সহযোগিতা করে থাকেন আর তার সকল বান্দাদের জন্য তার সাধারণ ছাড় আছে তাদের জন্য তার দয়া আছে এবং যার ফলে রবুল আলমিন তার মমিন বান্দাদের জন্য তিনি সুউচ্চ স্থান তৈরি করে রেখেছেন আর তাকে অস্বীকারী তার বান্ধাদের জন্য তার নাফরমানির কারণে অস্বীকৃতি জানানোর কারণে তার অবাধ্যতার কারণে মহান রব্বুল আলমিন তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তালা আমাদের সকলকে কাল কেয়ামতের যে পুরস্কার জান্নাতুল ফেরদাউস দান করেন সুপ্রিয় দর্শক তাহলে আমরা আপনাদের সাথে ছিলাম রহমত নামের দয়া নামের গুণটি নিয়ে এবং এই গুণটি মহানরবুল আলমিনের আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে একটু আলোচনা করব রবুল আলমিন যেহেতু কথা বলেছেন ইন্না রহমাতাল্লাহ করিব মিনাল মহসিনিন যে তার দয়া অনুগ্রহ তার প্রিয় বান্দা নিকার বান্দাদের অতি নিকটে মানে তারা যদি আল্লাহর কাছে দয়া চান তাহলে আল্লাহ তারা দয়া করেন এই মর্মে উদাহরণ একটা পেশ করতে পারি মহানবুল আলমিন তার বান্দার প্রতি তিনি দয়াশীল এবং দয়াশীলের যে উদাহরণ সে পদ্ধতি নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা স্পষ্ট হতে পারবো যে তার বান্দাকে মহানরবুল আলমিন কত ভালোবাসেন এই মর্মে উমর বিন খত্তাব রদিয়াল্লাহ তালহন থেকে হাদিস বর্ণিত তিনি বলেন কদিমা আলা নবী সাল আলহিউসালাম সাবিউন যে নবী সাল্লাহ আলহিউসাল্লামের কাছে ওই বন্দীদেরকে নিয়ে আসা হলো তারা আসলেন ফাইদাম রাতুমিনা সাবিয়ে কদ্দাহলব সাদিয়াইহা তাস্কি নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে যখন বন্দীদের দল আসলেন তাদের মাঝে এক মহিলা তার বাচ্চাকে তিনি দুধ পান করাচ্ছেন এবং সে মহিলা ফল সাকাত হু বেবাকনেহা ও আর হু ওই মহিলা ওই বাচ্চাকে তার পেটের সাথে একটু চেপে ধরে এবং দুধ পান করাচ্ছেন ফকাল আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম নবী সাল আলী সাল্লাম এই দৃশ্য এক তো তারা বন্দি এরপরে তাদের মাঝে মা এবং ছেলে বা সন্তান তাদের মাঝে যে দয়ার দয়ার দৃশ্য তিনি দেখলেন সে দৃশ্য দেখে নবী সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদের সামনে আরজ করলেন আতারাউনাহা দিহি তরে হাতান ওয়ালাদাহা ফিন্নার আচ্ছা বলো তোমরা কি মনে করো যে এই মহিলা তার এই সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারেন আল্লাহ আকবর বড় কঠিন প্রশ্ন নবীম সাল্লাহ আলী হোসাল্লাম তিনি দয়ার একটি দৃশ্য দেখাচ্ছেন তার সাথীদের সাথে প্রিয় দর্শক আমরা আশা করি যে দয়ার যে নমুনা ইনশাল্লাহ এই হাদিসের মাঝে আমরা স্পষ্ট হতে পারবো নবী সাল্লাহ আলহিহসাল্লাম তার মাতা এবং সন্তানের এই দৃশ্য সাহাবিদের কাছে তুলে ধরলেন এবং বললেন যে তোমরা বলো যে এই মাতা এই মা তার সন্তান কি কষ্ট দিতে পারেন আগুনে নিক্ষেপ করতে পারেন সাহাবিরা বললেন কুলনা লা তারা বললেন যে না কখনো হতে পারে না মা তার ছেলেকে কিভাবে আগুনে নিক্ষেপ করতে পারেন এটি তো কখনো ঘটে না আর এটি সম্ভব নয় কারণ তাদের মাঝে যে আন্তরিকতা তাদের মাঝে যে দয়া অনুগ্রহতা যে জিনিসগুলি তাদের মাঝে আছে এর ফলে তার মাতা কখনো তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারেন না এরপরে বললেন ওয়াহিয়া তাকদের আল্লাহ তা তরাহু যে তিনি তো চেষ্টা করবেন যে তার ছেলেকে তার সন্তানকে যেন আগুনে ফেলা না হয় এর জন্য সকল প্রচেষ্টা চালাবেন যেন তাকে আগুনে না ফেলা হয় যদি সম্ভবে তিনি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবেন না সম্ভবে এবং যথাসাধ্য চেষ্টা করবেন যে তার সন্তানকে যেন আগুনে ফেলা না হয় এক তো আগুনে তিনি ফেলবেন না আর দ্বিতীয়ত তিনি চেষ্টা চালাবেন আর চেষ্টায় যখন ব্যর্থ হবেন তখন হতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে কেউ কারো সন্তানকে জোর করে ছিনিয়ে নিয়ে আগুনে ফেলে দিচ্ছে এই ক্ষেত্রে তিনি চেষ্টা করবেন প্রথমে তাকে বলবেন যেন ফালা না হয় এরপরে তার হাত জোর করে চেপে ধরবেন যেন ফালা না হয় জোর করে তার কাছে ছিনিয়ে নেওয়া হবে এরপরে ফেলে দেওয়া হবে তাহলে মায়ের যে চিত্র ছিল সে চিত্র হলো তিনি প্রথমে ফেলবেন না দ্বিতীয়ত যেন ফালা না হয় তাকে যেন কষ্ট না দেওয়া হয় এই জন্য তিনি চেষ্টা করবেন তাকে ধরে রাখার এরপরে যদি সম্ভব না হয় তাহলে জোর করে তাকে ফেলতে হবে বা ফেলে দিতে পারে নবীম সাল আলী আসাল্লাম তার নমুনা দেখে তিনি বলেন আল্লাহ আরহামু বে ইবাদিহি মিনহাদিহি বেওয়ালা দিহা তার সন্তানের তার ছেলের যে এই যে দৃশ্য যেমন তিনি ইচ্ছা করে কখনোই আগুনে ফেলেন না সম্ভবে কখনোই আগুনে ফেলতে পারেন না আল্লাহ তালা তার চেয়ে অধিক দয়াশীল আল্লাহ আকবর সুপ্রিয় দর্শক আপনি কল্পনা করতে পেরেছেন মহান আরামিন তার যে বান্দা তার বান্দাকে তিনি কোশ্চিন কালেও সম্ভব যদি হতো তাহলে তিনি কোশ্চিন কালেও তাদেরকে তিনি জাহান নামে দিতেন না কারণ হলো তিনি হলেন আদেল তিনি হলো ন্যায় নিষ্ঠাবান আর তিনি তার বান্দার প্রতি জুলুম করেন না আবিদ তিনি তার বান্দার প্রতি অন্যায়কারী নন তিনি কশ্চিনকালও তার বান্দার প্রতি অন্যায় আচরণ করতে পারেন না তাহলে তিনি তার বান্দাকে চেষ্টা করবেন যত সম্ভব তাকে আগুনে না দেওয়ার এরপরে তিনি বললেন যে অধিক দয়াশীল অধিক তিনি দয়া করে থাকেন তার বান্দাকে এই যে মহিলার ঘটনা তার চেয়ে অধিক দয়াশীল সুপ্রিয় দর্শক আমরা এই হাদিসের আলোকে যে অংশ পেয়েছি সেটি হলো এই এখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে মহান রাবুল আলামিন তিনি তার বান্ধার প্রতি অতি দয়াশীল অতি দয়াশীল তার দয়ার শেষ নাই এবং তার বান্দাকে তিনি চান না তিনি আগুনে ফেলে দেন তিনি চান না যে সে আগুনে চলে যাক কিন্তু যখন সে নিজে নিজের ক্ষতি করে বসে মহান রবুল আলমিন তখন তার বান্দাকে তার ন্যায় নিষ্ঠাতে তার এই আদল নামক যে গুণ মহান রবুল আলমী নিষ্ঠাবান এই নিষ্ঠাবানের গুণের ভিত্তি যে তাকে জাহান নামে দেন আল্লাহ তালা আমাদের সকলকে জাহান নাম থেকে বাঁচান প্রাণপ্রিয় দর্শক তাহলে মহান রবুল আলমিনের বিশেষ গুণ হল তিনি তার বান্দাকে দয়া করেন অতি দয়া করেন এরপরে আমরা আলোচনা করতে পারি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম মহানরবুল আলমিনের যে দয়া সে দয়া সম্পর্কে কথা বলেছেন হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহর দয়া কতটুক হতে পারে আমরা যদি আজ করি নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম এখানে উদাহরণ পেশ করেছেন যে দৃষ্টান্তে আপনার কাছে উন্মুক্ত হবে আপনি বুঝতে পারবেন যে মহানবুল আলমিন তার বান্দাকে তিনি কত দয়া করতে পারেন আর এই দয়াটি ভাগ হয়েছে নবী সাল্লাহ ইসাদ করেন এই দয়াটি ভাগ হয়েছে মানুষের মাঝে পশু পাখির মাঝে যত জীব জানোয়ার সবার মাঝে সেটি ভাগ হয়েছে আল্লাহ আকবর নবী সাল্লাহ বলেন যে একটি ভাগ সেটি শুধু মানুষের মাঝে নয় যে সেটি ভাগ হয়েছে বাইনাল জিন্নিওয়াল ইন্স মানুষ এবং জিন তাদের মাঝে ভাগ হয়েছে পশু পাখির মাঝে ভাগ হয়েছে সকল ধরনের যে জন্তু আছে সে জন্তুর মাঝে ভাগ হয়েছে আল্লাহর একটি পার্সন শুধু দয়া তাহলে আল্লাহর জন্য একশোটি দয়া আছে শুধুমাত্র একটি এই পৃথিবীতে তিনি পাঠিয়ে দিয়েছেন যার ফলে আমরা একে অপরে অনুগ্রহ করে থাকি যার ফলে ওই দয়ার মাধ্যমে আমরা একে অপরের প্রতি অনুগ্রহ করি একে অপরের প্রতি দয়া দেখাই নবী মোহাম্মদ আলহি ওসাল্লাম সে দৃষ্টান্ত পেশ করেন আল্লাহ আকবার তাহলে আপনি একথা বলতে পারেন যে মহান রব্বুল আলমিনের যে অসংখ্য দয়া একশো বার এক ভাগ পৃথিবী আর ওই এক ভাগ পৃথিবীর সকলের ক্ষেত্রে বিতরণ হয়েছে তাহলে আজকে আমরা দেখি মানুষের মাঝে বাবা তার ছেলেকে দয়া করেন অনুগ্রহ করেন মা তার ছেলেকে অনুগ্রহ করেন ছেলে তার মাকে সম্মান দেখান দয়া করেন অনুরূপভাবে ছেলে তার বাবাকে দয়া দেখান অনুগ্রহ করেন ভাই ভাইকে অনুগ্রহ করেন দয়া দেখান এভাবে আমরা যদি দেখতে চাই তাহলে একজন স্বামী স্ত্রী উভয় উভয়কে তারা দয়া প্রদর্শন করেন দয়া দেখান এ ধরনের মানুষের যে দয়া অনুগ্রহ যার জন্য অনেক সময় অনেকে তার প্রাণও দিয়ে দেন যেনই আমার সন্তানের জন্য আমার যদি অর্থ যেগুলো উপার্জন করেছি সবগুলো বিলিয়ে দিতে হয় আমার অন্তরকে আমার আত্মাকেও যদি বিলিয়ে দিতে হয় আমার নিজকেও বিলিয়ে দিতে হয় এরপরও আমি বিলিয়ে দেব আল্লাহ আকবর এই হলো তাহলে দয়া তাহলে মহানরবুল আলমিনের কাছে যে দয়া সে দয়া মহান রবুল আলমিনের জন্যই এবং তিনি তার বান্দাকে তিনি দয়া করবেন কাল কেয়ামতের দিন মহান রবুল আলমিন তার বান্দার প্রতি তিনি অনুগ্রহ হবেন সুপ্রিয় দর্শক তাহলে এ দয়া নিয়ে যখন আমরা কথা বলছি এই মর্মে আরেকটি হাদিস পড়তে পারি বুখারি থেকে সহি বুখারিতে হাদিস নবী সাল্লাহ আলহি সাল্লাম ইরশাদ করেন ইন্নামা মিন ইবাদিহির রোহামা মহান রবুল আলমিন তিনি দয়া করেন অনুগ্রহ করেন তার অনুগ্রহশীল দয়াশীল বান্দাদের উপর যারা দয়া দেখান তাদের প্রতি তিনি দয়া দেখান ইতিপূর্বে আমরা আয়াত পড়েছি মহান রবুল আলমিন দয়া করেন তার দয়াটি খুব কাছাকাছি ইন্না রহমতাল্লাহি করিবুন মিনাল মোহসিনিন তার দয়াটি তার প্রিয় বান্দাদের জন্য তার নিকার বান্দাদের জন্য তার সৎ বান্দাদের জন্য তাদের খুব কাছাকাছি